জারির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার পর রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার গৃহে প্রবেশ করতে কোনোদিন আমাকে বাধা প্রদান করেননি এবং যখনই আমাকে দেখেছেন মুচকি হাসি দিয়েছেন